قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون মুসা বলল তিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদু ভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক যদি তোমরা বিশ্বাসী হও ফিরাউন তার পারিষদ বর্গকে বলল তোমরা কি শুনছ না قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون মুসা বলল তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালন কর্তা ফিরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসুলটি নিশ্চয়ই বদ্ধ পাগল قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون মুসা বলল তিনি পূর্ব পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা যদি তোমরা বোঝো قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ফিরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين মুসা বলল আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি ফিরাউন বলল তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين অতপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করলেন তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون ফিরাউন তার পারিষদ বর্গকে বলল নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর সে তার জাদু বলে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে চায় অতএব তোমাদের মত কি قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم তারা বলল তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর উপস্থিত করে فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون অতপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্র করা হলো এবং জনগণের মধ্যে ঘোষণা করা হলো তোমরা সমবেত হও فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয় যখন জাদুকররা আগমন করল তখন ফিরাউনকে বলল যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون ফিরাউন বলল হ্যাঁ এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে মুসা আলাহিসাল্লাম তাদেরকে বললেন নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে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 পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব ইলা রব্বিনা মুনকলিবুন إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين তারা বলল কোনো ক্ষতি নেই আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব আমরা আশা করি যে আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে অতপর ফিরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে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 লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল আমি শেখায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম অতপর অপর দলটিকে নিমজ্জিত করলাম নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন তোমরা কিসের ইবাদত করো قالوا نعبد أصناما فنظل لها عاكفين তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون ইব্রাহিম আলাইসাল্লাম বললেন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 অতপর পুনর্জীবন দান করবেন والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين আমি আশা করি তিনি বিচার দিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন رب هب لي حكما وألحقني بالصالحين হে আমার পালন কর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين এবং আমাকে নিয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার পিতাকে ক্ষমা করো সে তো পথভ্রষ্টদের অন্যতম ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون অতপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান নামে এবং ইবলিশ বাহিনীর সকলকে قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালনকর্তা সমতুল্য গণ্য করতাম وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم আমাদেরকে দুষ্কর্মীরাই গোমরাহ করেছিল অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই فلو أن لنا كرة فنكون من المؤمنين হায় যদি কোনরূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون নুহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নুহ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতর্জনেরা নুহ বললেন তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার তাদের হিসাব নেওয়া আমার পালনকর্তারই কাজ যদি তোমরা বুঝতে وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين তারা বলল হে নুহ যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাত নিহত হবে قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين নুহ বললেন হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন অতপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না আমার প্রতিদান তো পালন কর্তা দেবেন أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল থাকবে وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون যখন তোমরা আঘাত হানো তখন জালিম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও ঝর্ণা আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করি قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয় আমাদের জন্য সমান এসব কথাবার্তা পূর্ববর্তী